বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা পনের টাকা পনের টাকা পনের টাকা পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই বলে নাকে কানে হাতে গলাই এটা তো দিতেই হবে আর নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে মানে খালি মেয়েকে দিলে হবে জামাইকে তো কিছু দিতে হবে তাই আংটি ঘড়ি আর সাইকেল জামাই বাবুর চাই আংটি ঘড়ি আর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই ছেলের বাপ বলছেন তাই খাট পালং আর গদি তো চাই তাই খাট পালং আর গদি তো চাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে বলে হাই খুদা মুই বিপদে পার হব কেমনে কথা শেষে বাবু বসে চিন্তা করেন মনে বলে হাই খোদা মুই বিপদে পার হব কেমনে ক্ষণেক দূরে দাঁড়িয়ে দিবি স্বামীর মুখ পানে তাকাই অনেক দূরে দাঁড়িয়ে দিদি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় বলে খোদা গো তুমি দাও বলে উপায় বলে খোদা গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই দিদি বলে শোনো স্বামী যা আছে কপালে তার ভিটে মাটি দাও না বেটি বেটির বিয়ের তরে বিবি বলে শোনো স্বামী যা আছে কপালে আর ভিটে মাটি দাও না বেটি বেটির বিয়ের তরে হয়তো এমন ভালো ছেলে আর পাওয়া যাবে না হয়তো এমন ভালো ছেলে আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এই বিয়েতে তুমি অমত হইও না এই বিয়েতে তুমি নারাজ হইও না দিয়ে মানে পনের টাকা দিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই দিদির কথা মতো স্বামী তাই করলেন নিজের বসত বাটি ভিটে বাটিটুকু বিক্রি করে দিলেন তাই ভিটে মাটি গহনা কাঠি যা কিছু বিবির ছিল সব কিছু হারিয়ে পিতা আজ বেটির বিয়ে দিল ভিটে মাটি গহনা গাঠি যা কিছু বিবির ছিল সব কিছু হারিয়ে পিতা আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায় তাদের দুঃখের সীমা নাই তাই কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই দিয়ে মানেই পনের টাকা দিয়ে মানেই পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই তারপরে বেটি যখন শ্বশুর বাড়ি চলে গেল সেখানে প্রথম দিন গিয়েই কি ঘটছে দেখুন বিয়ে পরে বেটি চলে নতুন শ্বশুর বাড়ি আর শাশুড়ি ননদ বলে বইয়ের মোটা বিয়ে পরে বেটি চলে নতুন শ্বশুর বাড়ি আর শাশুড়ি ননদ দেখে বলে বইয়ের মোটা শুনে বেটি ধরি খুঁটি শুনে বেটি ধরি খুঁটি কাঁদিতে থাকে আর এই কথা বলে খোদা গো তুমি এই লিখেছিলে খোদা গো তুমি এই লিখেছিলে বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই শুনুন যৌতুকেরই কিছু সামান থেকে গেল বাকি তার কারণে বউকে শোনাই ছেলের প্রতিবেশী যৌতুকেরই কিছু সামান থেকে গেল বাকি তার কারণে বউকে শোনাই ছেলের প্রতিবেশী ছোট লোকের বাড়ির মেয়ে বউ করে এনে অশান্তি এলো ঘরে ছোট লোকের বাড়ির মেয়ে বউ করে এনে অশান্তি এলো ঘরে লক্ষ্মী ছাড়িকে দে তাড়িয়ে দে লক্ষ্মী ছাড়িকে দে তাড়িয়ে দে বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো